বাংলাদেশে যখন থেকে কাদিয়ানিদের আলোচনা শুরু হয়েছে বিশেষ করে পঞ্চগড়ের তেইশ চব্বিশ তারিখের কাদিয়ানিদের ইজতেমাকে লক্ষ্য করে তখন থেকে যখনই যেখানে বক্তব্য দিচ্ছি সেখানেই যখনই মুখ দিয়ে উচ্চারণ করতেছি যে শান্তি বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এই সর্বশেষ বাক্যটা উচ্চারণ করতে গিয়ে কাদিয়ানিদের কথা মনে হচ্ছে তখন ইমান দাবি করে যে কিছু বলি না বললে শান্তি পাওয়া যায় না সেই ইমানের দাবিতেই কিছু কথা বলা আর কি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সায়াখরু আদি করিবাম মিন কাদ্দাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহুম নবী وأنا النبي ليس لا نبي بعدي وأنا خاتم النبيين জেনে রাখো আমার পরে তিরিশেরও অধিক মিথ্যুক দাজ্জালের আবির্ভাব হবে যারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে যে সে নবী কিন্তু তোমরা জেনে রাখো আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না স্বয়ং আল্লাহ সুবাহ তাআলা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেছেন কে মোহাম্মদ নাম নিয়ে বলেছেন মোহাম্মদ হচ্ছে সকল নবীদের শেষ নবী একটা অফিসে যখন একটা ফাইল তৈরি করা হয় একটা কাগজের ফাইল তৈরি করা হয় তখন সেখানে লেখা হয় সব কিছু লেখার পরে সর্বশেষে একটা স্বাক্ষরের প্রয়োজন হয় একটা সিলমোহর মারার পরে সেই সিলমোহরের একটা স্বাক্ষরের প্রয়োজন হয় যেই কাজটা সব শেষে হয় লেখার পরে প্রিন্ট হওয়ার পরে সব কিছুর পরে লেখাটা ঠিক আছে কি না তারপরে তো এটাকে বলা হয় খাতম সিলমোহর মারা স্বাক্ষর করা খাতামুন্নবীন সিল মোহর মেরে দেওয়া খাতমে মোহর মেরে দেওয়া খাতমে নবুয়ত যে এর পরে পৃথিবীতে আর কাউকে নবুয়ত দেওয়া হবে না এই মর্মে সিল মেরে দেওয়া গোলাম আহমদ কাদিয়ানি ভারত উপমহাদেশে ইংরেজদের সৃষ্টি করা ইংরেজরা যে দুই জামাতকে তৈরি করে গেছিল ভারত উপমহাদেশের দেড়শো একশো নব্বই দুইশো বছরের জীবনে তার একটা জামাত হচ্ছে মনকিরে হাদিস হাদিস অস্বীকারী যাদের চেলা চামান্ডা এখনও বাংলাদেশে আছে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আকারে ইঙ্গিতে হাদিসকে অস্বীকার করতে চায় এই জন্য আমার একটা আলাদা বক্তব্যই আছে আমরা হাদিস মানতে বাধ্য এবং বইও আছে তাদের জবাবে আর আর একটা জামাত ব্রিটিশরা তৈরি করে গেছে তার নাম হচ্ছে কাদিয়ানি নতুন নবীর দাবিদার এই গোলাম আহমদ কাদিয়ানি তার মৃত্যু হয় অনেক শোচনীয়ভাবে মাওলানা সানাউল্লাহ অমৃত শরী রাহিমাহুল্লাহ যিনি আহলে হাদিসদের ইতিহাসে একজন দিকপাল সূর্য ছিলেন এক টেবিলে একই সাথে বসে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ব্রেলবি সুন্নি আর যেই হোক না কেন শিয়া সকলের সাথে এক টেবিলে একই সাথে বসে সকলকে পরাজিত করে তর্ক বিতর্কে সকলকে পরাজিত করে উঠে যাওয়ার মতো জ্ঞান রাখতেন মাওলানা সানাউল্লাহ দেশে প্রথম যখন উনিশশো সালে আহলে হাদিস কনফারেন্স গঠিত হয় সেই আহলে হাদিস কনফারেন্সের তিনিও একজন সদস্য ছিলেন তিনি আখবার আহলে হাদিস নামে একটা পত্রিকা বের করতেন যেই পত্রিকায় আহলে হাদিসদের পক্ষে লেখনি চালিয়ে যেতেন তো সেই মহাপুরুষ মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরীর সাথে এই নিকৃষ্ট ফাসেক কাফের তার জাল গোলাম আহমদ কাদিয়ানির বহু মোনাজারা হয় বহু বাহাস হয় তর্ক বিতর্ক এক পর্যায়ে উভয়ই বলে যে আমরা মোবাহালা করবো মুবাহালা মানে খোলা মাঠে একত্রিত হয়ে এটা বলা যে আল্লাহ হাজার হাজার মানুষের সামনে হে আল্লাহ আমি যদি আমার দাবিতে সত্য হই তাহলে তুমি তার উপর এই অভিশাপ বর্ষণ করো বা এটা করো আর আমি যদি আমার দাবিতে মিথ্যা হই তাহলে তুমি আমার উপর এই অভিশাপ বা এই আমার সাথে এই কাজটা করো বদ্ধ করা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে হাজার মানুষের সামনে একে অপরের বিরুদ্ধে বদ করার নাম হচ্ছে মোবাহালা স্বয়ং রসুল সাল্লাসাল্লাম আলহি করেছিলেন খ্রিস্টানদের সাথে ঈসা আলহি সালাতাম আল্লাহর পুত্র কিনা এই মর্মে তো গোলাম আহমদ কাদিয়ানির সাথে মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরীর মোবাহালা হয় মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী বলেন আল্লাহ আমি যদি এই দাবিতে সত্য হই যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষ নবী তাহলে গোলাম আহমদ কাদিয়ানির যেন আমার জীবদ্দশাতে মৃত্যু হয় আর আমি যদি আমার দাবিতে মিথ্যা হই যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম শেষ নবী নয় তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় যেন আমি সানাউল্লাহ বলতে শুরু হয়ে যাই গোলাম আহমদ কাদিয়ানিও এইভাবে বদয়া করল আল্লাহর দরবারে অতপর খাতমে নবুয়তের মজেজা হিসেবে গোলাম আহমদ কাদিয়ানির শোচনীয় এবং ন্যাক্কারজনকভাবে মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরে চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে খাতমে নবুয়াতের মজেজা হিসেবে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী রাহেমাহুল্লাহ তো ইসলাম এমন এক ধর্ম যার মজেজা শেষ হয়ে যায়নি মুসা আলাইহি সালাত সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার মজেজা ছিল তার হাতের লাঠি তার হাত বগল থেকে বের করলে জল জল করত ঈসা আলাইহি সালাতাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার মজেজা ছিল চোখ অন্ধ ব্যক্তির চোখে হাত বলিয়ে দিলে চক্ষুস্মান হয়ে যেতেন মৃত ব্যক্তিকে জীবিত করে দিতেন কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন এটা ছিল ঈসা আলহি সালাতামের মজেদা কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মজেদা দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত থাকবে সেটা হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন যে আল্লাহর বাণী এটা প্রমাণ করার জন্য কারো মন্তব্যের প্রয়োজন নাই পবিত্র কোরআন নিজেই বলে যে আমি চ্যালেঞ্জ আমি আল্লাহর বাণী আমি চ্যালেঞ্জ আমার মতো একটা আয়াত নিয়ে আসো তো পবিত্র কোরআন নিজেই নিজের দলিল যে সে সত্য ঠিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ সুহান তালা এরকম মজেদার সংগঠন ঘটিয়ে থাকেন এখানে আরেকটা কথা বলে নিই যে যেই মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরীর মৃত যেই গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরীর সাথে মোবাহালা করে হলো সেই আহলে হাদিসদেরকে কিছু জ্ঞান পাপি ইতিহাস বিষয়ে অজ্ঞ মূর্খ জাহেল আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে এরা হচ্ছে হয় জ্ঞান পাপি অথবা মূর্খ জানে কিন্তু মিথ্যা বলে অথবা মূর্খ সেই দিন দেখে এক আলেম ফেসবুকে স্ট্যাটাস লিখেছে যিনি সহি আকিদার মধ্যে নিজেকে প্রচারিত দাবি করেন বা সহি আকিদার বলে দাবি করেন কাদিয়ানিদের বিরুদ্ধে অথচ কোথাও মাওলানা সানাউল্লাহ অমৃত শরীর নাম নেয় তিনি কি জানেন না যে মাওলানা সানাউল্লাহ অমৃত শরীর সাথে মোবাহালা করে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে না নাম নিলে ইজ্জত চলে যাবে যে অন্যরা খারাপ মনে করবে দেওবন্দি হানাফিরা খারাপ মনে করবে তাদের ভয়ে হয় এই জাতীয় যারা আছে যারা আহলে হাদিসদের ইতিহাসকে গোপন করে এবং আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে মিথ্যাভাবে এরা হয় জ্ঞান পাপি অথবা এরা অজ্ঞ মূর্খ তারপরের কথা হাতমে নবুয়তের যে মোহর রসুল সাল্লাহ আলি ওসাল্লামের দুই কাঁধের মাঝে ছিল সেই হাদিসটা বলে আমি সামনে আগাবো যদিও সময় স্বল্প সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহুর ইসলাম ধর্মে গ্রহণের কাহিনী অনেক লম্বা সহি বুখারিতে তার সেই কাহিনী বর্ণনা করা আছে আমি শুধু শেষের অংশটা বলবো তিনি বিভিন্ন পাদ্রির দরবারে গিয়ে তাদের খেদমত করতেন সালমান ফার্সিকে চিনতে পারছেন কিনা জানি না খন্দকের যে যুদ্ধ হয়েছিল মদিনার চারিপাশে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে খন্দক খনন করেছিলেন এটা সালমান ফার্সির পরামর্শে খনন করেছিলেন সালমান ফার্সি তিনশো সাড়ে তিনশো বছর জীবিত ছিলেন সেই সালমান ফার্সি তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী হচ্ছে তিনি বিভিন্ন পাদ্রীদের দরবারে গিয়ে তাদের খেদমত করতেন এবং ওই পাদ্রী যখন মারা যেত তখন তাকে বলতেন আপনার পরে সঠিক দিন আর কার নিকটে খুঁজে পাবো তখন সেই পাদ্রী বলে যেত যে আমার পরে অমুকের কাছে যাও তার কাছে সঠিক দিন পাবা এইভাবে শেষ পাদ্রীকে তিনি বললেন যে আপনার পরে কাকে গ্রহণ করব। তখন ওই পাদ্রী জবাবে বলতেছে সাইয়খরুজমিন বিদিন ইব্রাহিম ফি আব্দুল আরব আমার পরে একজন নবী অচিরেই বের হবে আরব ভূমিতে ইব্রাহিম আলাইহি সালাতামের দিন নিয়ে তিনি প্রেরিত হবেন আর সেই নবী এমন এক জায়গায় হিজরত করবেন যেই জায়গাটা হবে দুই হাররার মাঝামাঝি হাররা মানে হচ্ছে যেখানে জ্বলন্ত পুড়ে যাওয়া কালো পাথর থাকে আজকেও মদিনা দুই হার্রার মাঝামাঝি মদিনার পূর্বের জায়গার নাম হচ্ছে হার্রা শারকিয়া আর পশ্চিমের জায়গার নাম হচ্ছে হার্রা আল গারবিয়া যেখানে পুড়ে যাওয়া জ্বলন্ত কালো পাথর পাওয়া যায় তো দুই হার্রার মধ্যবর্তী জায়গায় তিনি হিজরত করবেন সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু পাদ্রির এই ভবিষ্যৎবাণী শুনে পাদ্রি তাকে আরও ভবিষ্যৎবাণী করলো যে ওয়া আকুল ওয়ালা আকুল সাদাকা ওয়া আকুল হাদিয়া যিনি এই নবী যিনি বাইনাল হার্রাতাইনে হিজরত করে আসবেন ইব্রাহিমের দিন নিয়ে আসবেন তিনি সাদাকার খাদ্য ভক্ষণ করবেন না ওয়াকুলুল হাদিয়া কিন্তু হাদিয়া দিলে গ্রহণ করবেন হাদিয়ার খাবার ভক্ষণ করবেন ওয়াকুনু বাইনা কাতিফাই খাতমুন আর তার দুই কাঁধের মাঝখানে খাতমে নবুয়াতের সিল মোহর তারপরে যে আর কোনো নবী আসবে না এই মর্মে আল্লাহর পক্ষ থেকে মেরে দেওয়া সিল মোহরের চিহ্ন হিসেবে দুই কাঁধের মাঝ বরাবর একটা গোস্তপিণ্ড উঁচু হয়ে থাকবে তখন সালমান ফার্সি রাজি আল্লাহ আনহ গোলাম কৃত দাস হয়ে মদিনায় আসলেন মদিনায় এসে দাস হয়ে সেখানে জীবন যাপন করতে লাগলেন হঠাৎ একদিন তিনি কর্মরত অবস্থায় খেজুর বাগানে কর্মরত অবস্থায় শুনতেছেন যে নিচে মানুষ গল্প করতেছে যে একজন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে সালমান ফার্সি আল্লাহ তাল আনহু বলছেন কিদ্দোয়ান আসকোতা এই খবর শুনে আমি যেন আবেগের আক্রোশে উত্তেজনার বসে গাছ থেকে পড়ে যাই যাই যে নবীর অপেক্ষায় আমি কৃতদাস হয়ে স্বাধীন জীবন পরিত্যাগ করে কৃতদাস হয়ে মদিনায় এসেছি এবং এতদিন যাবৎ অপেক্ষায় আছি সেই নবী মক্কা থেকে মদিনায় এসেছেন এই খবরে আমি এতটা উত্তেজিত তারপরে তিনি বলছেন ফাজামা তোমা খান ইন্দি অতপর আমার নিকটে যা ছিল আমি সেগুলো জমা করলাম খাবার ওয়াদাহাবতু ইলা রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অতঃপর আল্লাহর রসুলের দরবারে গেলাম আল্লাহ রসুলের দরবারে গিয়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রসুল হাদা মা খানা ইন্দি মিনা সাদাকা হে আল্লাহর রসুল এই যে আপনার নিকটে এনেছি আমার নিকটে যা ছিল সাদাকার মাল আমি মনে করি আপনি এবং আপনার সঙ্গী সাথীরা সাদকার জন্য সাদকা পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত فأخذ رسول الله صلى الله عليه وسلم ولا يأكل رسول صلى الله عليه وسلم সাদকা তো নিলেন কিন্তু সাদকা ভক্ষণ করলেন না বরং তার সাহাবিদের মধ্যে বন্টন করে দিলেন সাহাবিরা সেই খাবার গ্রহণ করল তখন সালমান ফার্সি বলছেন ফাওয়াজাত্তু ওয়াহেদা এই যে আমি একটা আলামত পেলাম একটা তো তিনি মদিনায় হিজরত করে এসেছেন এটা একটা আলামত সাদকার খাদ্য ভক্ষণ করলেন না এটা একটা আলামত পরের দিন ফাজামা পরের দিন আমার নিকটে যা ছিল আমি জমা করলাম ওয়াদাহাবতু রাসুলের নিকটে গেলাম এবং আল্লাহ রাসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ রাইতু হে আল্লাহ রাসুল গতকাল আপনাকে দেখেছি আপনি সাদকার খাদ্য ভক্ষণ করেন না তাই আজকে হাদিয়া নিয়ে এসেছি আপনার দরবারে রসুল্লাহ সাল্লাহ আলহি তখন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই হাদিয়ার খাবারটা নিজে গ্রহণ করলেন এবং সঙ্গী সাথীর মধ্যেও বন্টন করে দিলেন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে হাদিয়া এবং সাদকার মধ্যে পার্থক্য কী স্বাভাবিক প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে সাদকা মানে হচ্ছে যেটা আপনি দান করতেছেন আরেকজনকে গরিব মনে করে মিসকিন মনে করে ফকির মনে করে মসজিদ মাদ্রাসায় যেটা দান করেন রাস্তার গরিবকে যেটা দান করেন রাস্তার ফকিরকে যেটা দান করেন মিসকিনকে যেটা দান করেন সেটা সাদকা কিন্তু একটা কোটি কোটিপতিকে আপনি যেটা দিচ্ছেন ওটা সাদকা নয় তার তো টাকার অভাব নাই সেটা কিভাবে সাদকা হয় আপনি তাকে হাদিয়া দিতে পারেন স্বাভাবিক বন্ধু বান্ধব হিসেবে যখন আমরা একসাথে কোথাও যাই খাই ওকে অপরকে কিছু দেই এটা হচ্ছে হাদিয়া আর কাউকে গরিব মনে করে আমার সাদকা পাওয়ার হকদার মনে করে যখন দান করি তখন সেটা হয় সাদকা তো রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার পরিবারের জন্য সাদকা হারাম রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের জন্য সাদকা হারাম এই জন্য হাসান রাজি আল্লাহ তালহ একবার সাদকার খাবার মুখে দিয়েছিলেন রাসুল সাল্লাহাম সেটা জোর করে মুখ থেকে বের করে নিয়েছে পরবর্তীতে যতদিন রাসুল সাল্লামের বংশধর বেঁচে থাকবে তাদের সকলের জন্য সাদকা হারাম রসুল সাল্লাম সাতকার খাবার ভক্ষণ করতেন না হাদিয়া ভক্ষণ করতেন নিতেন তখন সালমান ফার্সি বলছে আমি এই আলামতটাও পেয়ে গেলাম তারপরে সালমান ফার্সি বাক্য হচ্ছে ইস্তাদার তুজম্বা রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে আমি ঘুরতে থাকলাম ওয়াস্তাসবাসা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বুঝে গেছেন যে সালমান ফার্সি কেন আমার চারপাশে ঘুরতেছে আমি যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পিঠের মাঝে খাতমে নবুয়তের যে মোহর আছে ওটা দেখার জন্য যে আমি চেষ্টা করতেছি বারবার রাসুলের শরীরে উকি দিচ্ছি এটা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বুঝে গেছেন ফালকা রিদা আহমিন জাহরি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পিঠ থেকে তার চাদরটা ফেলে দিলেন ফারাইতু বাইনা কাতিফাইহি তখন আমি রাসুলের দুই কাঁধের মাছ বরাবর খাতমে নবুয়তের ওই মোহর দেখলাম ও বাকাইতু আমি কেঁদে দিলাম এবং সেই খাতমে নবুয়তের মোহরে চুমা দিলাম তো আশহাদু আল্লাহ আল্লাহ ও আশহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রসুল তো এই হাদিস প্রমাণ করে যে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন খাতামুন নবীন তারপরে আর কোনো নবী আসবেন না এবং কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের কাদিয়ানিদের সাথে বাংলাদেশে যারা কাদিয়ানি বসবাস করে তাদের সাথে আমাদের সমস্যা কি তাদের সাথে আমাদের সমস্যা হচ্ছে যে এই দেশে হিন্দু আছে থাক খ্রিস্টান আছে থাক বৌদ্ধ আছে থাক কাদিয়ানিরাও থাক কিন্তু কাদিয়ানিরা যেন নিজেকে অন্য ধর্মের নাম দিয়ে যে আমি কাদিয়ানি ধর্মের মানুষ আমি অমুক ধর্মের মানুষ এবং মুসলমানদের দৃষ্টিতে সে কাফের এইভাবে এদেশে বসবাস করুক তারা এইভাবে বসবাস করতে চায় না তারা কিভাবে বসবাস করতে চায় তারা নিজেদের নাম দেয় আহমাদি মুসলিম যে তারা হচ্ছে আহমাদি মুসলিম সব জায়গায় আহমাদি নাম দিয়ে যা দেখবেন সেগুলো সব কাদিয়ানিদের তো তারা নিজেদেরকে আহমাদি মুসলিম পরিচয় দিয়ে এদেশে বসবাস করতে চায় আর আমাদের দাবি হচ্ছে যে এদেশে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের খাতমে নবুয়কে অস্বীকারী কোনো ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে বসবাস করতে পারে না কাফের পরিচয় দিয়ে বসবাস করুক তাতে আমাদের কোনো আপত্তি নাই এবং পৃথিবীর চল্লিশটির অধিক রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে পাকিস্তান সৌদি আরব সহ কাদিয়ানিদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে এখানে আরেকটা কথা মনে পড়ে গেল সৈদ আরবের কথা বলতে কাদিয়ানিদের বিরুদ্ধে সর্বপ্রথম আরবিতে যিনি বই লিখেছেন তিনিও একজন আহলে হাদিস আলেম মৌলানা এহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ যাকে শিয়ারা বম মেরে পাকিস্তানে হত্যা করে দিয়েছে সেই শিখ শিপা সালার সিংহ দোল এহসান ইলাহি জাহির রাহিমাউল্লাহ আরবিতে প্রথম কাদিয়ানিদের বিরুদ্ধে বই লিখেছে এরপরেও যদি কেউ আহলাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের গোলাম বলে তাহলে হয় সে মিথ্যুক অথবা জ্ঞানপাপী অথবা জাহেল অথবা মূর্খ কাজিয়ানিদের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে আমরা আল্লাহ সুবাহানহ তালার নাম ও গুণাবলী যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয় সেই দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ সুবাহ তালার নাম এবং গুণাবলী কেন জানতে হবে একটু ভূমিকা বলে নিই আমরা নিজে জীবিত থাকার জন্য খাদ্য গ্রহণ করি আমাদের এই শরীরের খাবারের প্রয়োজন আছে আমাদের এই শরীরের ঘুমের প্রয়োজন আছে মানুষ খাবারের মুখাপেক্ষী খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না একমাত্র মুখাপেক্ষীহীন সত্তা হচ্ছেন আল্লাহ সমাজ আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন আর আমি এবং আপনি চলতে ফিরতে পদে পদে হাজার হাজার জিনিসের মুখাপেক্ষী তার মধ্যে একটা হচ্ছে খাবারের মুখাপেক্ষী তো আমাদের এই শরীর যেমন খাবার ছাড়া চলবে না খাবার ছাড়া বাঁচতে পারে না তেমনি আমাদের ভিতরে আর একটা অংশ আছে তার নাম আত্মা রোহ কাল ওই রোহ বা কালবেরও খাবার লাগে ওই আত্মারও খাবার লাগে খাবার ছাড়া যেমন শরীর অচল হয়ে যায় ওই রোহ ওই আত্মা ওই কাল তার খাবার না পেলে সেও অচল অকেজ হয়ে যায় সে ছটফট করতে থাকে হতাশায় ভুগে রাত্রে ঘুম হয় না মনে শান্তি পায় না গুনাহের মধ্যে শান্তি নাই গুনাহ করতে করতে করতে করতে অন্তরে রোহের উপর কালো পর্দা পড়ে গেছে ওই আত্মা ভিতরে ভিতরে কাঁদতে থাকে ওই আত্মার কান্না আপনি অনুভব করতে পারেন কিন্তু বুঝার চেষ্টা করেন না নিজেই নিজেকে ধোকা দেয় তো ওই আত্মার খাবার হচ্ছে আল্লাহ সুবহান তালার পরিচয় আল্লাহ সুবহান তালার তাওহিদ আল্লাহ সুবহান তালার একত্রবাদ যেহেতু ওই আত্মাকে আল্লাহ সুবহান তালাই পাঠিয়েছেন ওই আত্মা ফিরে যেতে চায় আল্লাহর দিকে ওই রোগ প্রত্যেক মানুষের রোগ প্রত্যেক আদম সন্তানের রোগ আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য কাঁদে গুনাহে কলুষিত জর্জরিত ছটপট হতাশায় আত্মহত্যা পর্যন্ত করে কেননা ওই রোগ তার খাবারটা পায় না তার খাবারটা হচ্ছে সেই জায়গায় যখন সে আল্লাহকে জানতে পারবে আল্লাহকে চিনতে পারবে আল্লাহকে বুঝতে পারবে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্ক যখন তৈরি হবে আল্লাহকে চিনা জানা বুঝার মাধ্যমে তখন এই আত্মাটা প্রশান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবহানাহ তারা কোরআন মাজিদে বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাতমা ইন্নুল কলুব আল্লাহর স্মরণে আত্মা প্রশান্ত হয় আর দেখবেন এই কোন মাহফিলে মানুষ বাসে উঠাউঠি করে না চিল্লা চিল্লি করেন একটা মাহফিল হয় একজন পীরের মাহফিল হয় তো আল্লাহ বলতেছেন আল্লাহর জিকিরে আত্মা কি হয় প্রশান্ত হয় আল্লাহর বাণী আল্লাহর জিকিরে যদি কেউ গাছে লাফালাফি করে বাসে লাফালাফি করে নিজে লাফালাফি করে তাহলে তার আত্মা এখনো প্রশান্ত হয়নি সে মিথ্যা জিকির করছে মৃত্যুকের বাচ্চা মৃত্যু আল্লাহর বাণী মিথ্যা হতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন আলা বিদিকিল্লাহ তাতমা ইন্নুল কলু আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে মানুষের আত্মা প্রশান্ত হয় মানুষের আত্মা শান্তি পায় পাপে জর্জরিত কলুষিত আত্মা তার ফিরে যাওয়ার ঠিকানা পায় এই জন্য ওই আত্মার খাবারের জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহকে আল্লাহর পরিচয় কি আর যেহেতু চর্মচক্ষু দিয়ে মানুষের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় জান্নাতবাসীদের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহ সুহান ও দর্শন আল্লাহ সুহান ও তালার দর্শনে জান্নাতের অধিবাসীরা সকল নিয়ামত ভুলে যাবে যে নিয়ামতের কথা আল্লাহ বলেছেন মা রাত আইনুন ওয়ালা সামিআত উযনুন ওয়ামা খাতারা বিবালে আহাদিন জান্নাত এমন জায়গা যা মানুষের চোখ কোনোদিন দেখেনি মানুষের কান কোনোদিন শুনুনি মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি উচ্চ শিক্ষিত কোরিয়ান চায়না ইঞ্জিনিয়ার একটা উন্নত মানের সর্বোন্নত মানের বিল্ডিংয়ের যে কল্পনা তার অন্তরে করতে পারবে তার চাইতেও বড় জান্নাত তার চাইতেও মহা জান্নাত পৃথিবীর কোনো মানুষ জান্নাতকে অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না কান দিয়েও কোনো দিন শুনিনি চোখ দিয়েও কোনো দিন দেখেনি সেই জান্নাতের সকল নিয়ামত মানুষ ভুলে যাবে কার দর্শনে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শনে তো যেহেতু দুনিয়াতে এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা সম্ভব নয় তাহলে আমি আল্লাহকে কিভাবে জানব তার একটাই উপায় আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আমাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু তালার নাম এবং আল্লাহ সুবহানাহু তালার গুণাবলী আপনি একজন আলেমকে দেখেননি কিন্তু তাকে চিনেন কিভাবে তার নাম শুনে তার গুণাবলী শুনে হাফিজ ইবনে মিয়া হাফিজ ইবনে হাজার আসকালানি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কোনোদিন দেখেছেন দেখেননি কিন্তু তার নাম এবং তার গুণাবলীর কারণে আপনি তাকে চিনেন তো আপনার আত্মাও আল্লাহকে চিনতে পারবে যদি আল্লাহর নাম জানে এবং আল্লাহর গুণাবলী জানে এই জন্য আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর গুরুত্ব শরীয়ত অপরিসীম রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম তাবারানি সাত হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিসে বলতেছেন মান কারা আয়াত কুরসি দুবুরা কুল্লে সলাতিন যে ব্যক্তি পাঁচক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না তার মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে চলে যাবে এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে দেখবেন কিছুই নাই আল্লাহ সুবহানাহ তালার নাম এবং তার গুণাবলী ছাড়া আর কিছু নাই আল্লাহ সুবহানাহ তালা শুধু তার নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন এই আয়াতুল কুরসির মধ্যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহি মুসলিমের আটশো এগারো নম্বর হাদিসে বলছেন যে খেরাত সুরাতিল ইখলাস তা আদিল কোরআন কেউ যদি একবার সুরা ইখলাস পাঠ করে তাহলে সে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ পাঠ করল আর কেউ যদি সুরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে সে পবিত্র কোরআন সম্পূর্ণ পবিত্র কোরআন একবার পাঠ করল পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার প্রতি হরফ পড়লে দশ নেকি সেই গ্রন্থের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় ছয়শো পৃষ্ঠা পড়লে যা নেকি হবে আপনি এক সুরা এখলাস তিনবার পাঠ করলে সেই নেকি পাবেন কেন সুরা এখলাসের মধ্যে শুধু আল্লাহ সুবাহানহ তালার গুণাবলী আল্লাহ সুবাহানহ তালার পরিচয় বলা আছে আল্লাহ সুবাহানহ তালা কে এটা জানতে চাইলে যাই পৃথিবীতে রবের দাবিদার সেটা যেই হোক না কেন তাকে আপনি আল্লাহর সাথে মিলিয়ে দেখেন তাহলে আপনি এই সুরাই ইখলাসের সাথে মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবাহ তালার পরিচয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের পাঁচ হাজার আশি নম্বর হাদিসে বলছেন যে কেউ যদি প্রতিদিন সকালে বলে বিসমিল্লাহ যে ওই আল্লাহর নামে দিন শুরু করছি যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনের এমন কোনো শক্তি নাই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে ওই আল্লাহর নামে দিন শুরু করছি তাহলে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আর সন্ধ্যায় যদি আল্লাহর নাম নিয়ে দিন শুরু করে তাহলে সকাল পর্যন্ত কেউ তার ক্ষতি করতে পারবে না পৃথিবীতে যত বরকত আমরা যে বরকত শব্দটা উচ্চারণ করি যে বরকত আল্লাহ তোমার জ্ঞানে বরকত দিক আল্লাহ তোমার টাকা পয়সায় বরকত দিক আল্লাহ তোমার সন্তান সন্ততিতে বরকত দিক এই যে বরকত শব্দটা এই বরকতের উৎপত্তি কোথায় থেকে সকল বরকতের উৎপত্তি আল্লাহ সুবহান এই জন্য আল্লাহ সুবাহ তালার সাথে সংশ্লিষ্ট সবই বরকতময় আল্লাহ সুবাহ তালার বাণী কি কালাম কি কোরআন আল্লাহ সুবাহ তালার বাণী হচ্ছে কোরআন এই জন্য কোরআন হচ্ছে বরকতময় যেখানে কোরআন পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে আল্লাহ সুবাহ তালার নাম হচ্ছে বরকতময় যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে বরকত হবে আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করেন বরকত হবে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেন বরকত হবে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেন বরকত হবে শুধু তাই নয় কিছু কিছু সময়ে আল্লাহ সুবাহ তালার নাম নেওয়া অপরিহার্য প্রত্যেক যে পশু জবে করা হয়েছে আল্লাহর নাম ছাড়া তা মুসলমানের জন্য খাদ্য গ্রহণ করা হারাম এটা হচ্ছে আল্লাহ সুবাহানার নামের গুরুত্ব শুধু আল্লাহ বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আল্লাহর নামের গুরুত্ব তো আল্লাহ সুবাহানহতালার নাম হচ্ছে বরকতময় সম্মানিত উপস্থিতি সে আল্লাহ সুবাহ নাম এবং গুণাবলী বিষয়ে আমাদেরকে জানতে হবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সহি বুখারির একটা হাদিসে বলেছেন ওলিল্লাহ ইন্নালিল্লাহ আসমা আল্লাহ নাম রয়েছে নাম আয়ত্ত করে সে জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নাম আয়ত্ত করে নিলে জান্নাত এই আয়ত্ত করার ব্যাখ্যায় হাফিজ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলতেছেন এই আয়ত্ত আপনি তিনভাবে করতে পারেন আল্লাহর নাম যে আপনি আয়ত্ত করবেন তিনভাবে এক আল্লাহর নিরানব্বইটা নাম মুখস্থ করতে হবে এখানে একটা কথা বলে রাখি যে হাদিসে একসাথে নিরানব্বইটা নাম দেওয়া হয়েছে ও হাদিস জয়ীফ নিরানব্বইটা নাম অনেক আলেম ওলামা কোরআনে যত নাম এসেছে সেগুলো বের করে বিভিন্ন সই হাদিসে আল্লাহর যত নাম এসেছে সেগুলো বের করে এক জায়গায় জমা করেছেন সেই নিরানব্বইটা নাম আলাদা কিন্তু একসাথে একই হাদিসে যে নিরানব্বইটা নাম এসেছে ওই হাদিস জয়ীফ তো আমরা আমাদের কথা সামনে আগাই যে এই নিরানব্বইটা নাম আপনাকে মুখস্থ করতে হবে দুই এই নিরানব্বইটা নামের অর্থ আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে বুঝতে হবে বুঝতে শিখতে হবে আমাদেরকে যে আল্লাহ সুলহানতালার এই নামটার অর্থ কি আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আমরা আল্লাহ তালাকে চিনতে পারবো না মানুষও দয়ালু আল্লাহ দয়ালু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল পরম করুণাময় ও দয়ালু একজন মানুষও দয়ালু কিন্তু মানুষের দয়া এবং আল্লাহর দয়ার মাঝে পার্থক্য আছে মানুষের দয়া পাওয়ার জন্য এখনই ঘোষণা আসবে যে অমুক অসুস্থ তার জন্য কিছু দান করেন অমুক পঙ্গু তার জন্য কিছু দান করেন এই দয়া পাওয়ার জন্য আপনাদের সামনে কিছু বলা লাগবে অনুনয় বিনয় করা লাগবে দুই অনুনয় বিনয় করার পর আপনি একদিন দিতে পারেন দুই দিন দিতে পারেন তিন দিন দিতে পারেন চার দিন দিতে পারেন একদিন আপনার ধৈর্য হারিয়ে যাবে আপনি আর দিবেন না আপনি রাগ করবেন আমার উপর যে প্রত্যেক দিন চাইতে আসো তিন আপনি হয়তো দিলেন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কিন্তু এক মাস এক বছর দশ বছর পরে আপনি খোটা দিবেন আমাকে যে ওই তুই তো আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এই পর্যায়ে এসেছিস এত উন্নতি করেছিস আজকে আমার কথা শুনিস না খোটা দিবেন এটা হলো মানুষের দয়া কত নিম্নমানের দয়া মানুষের দয়া অনুনয় বিনয় করে চাওয়া লাগে চাইলে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে পাইলে একদিন পাওয়া যেতে পারে প্রতিদিন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে প্রতিদিন পাওয়ার পরে খোটা দিবে কিনা এরও সন্দেহ আছে আর আল্লাহর দয়া এর থেকে মহান মহা অসীম অসীমাহীন সেটা একটা বাক্য দিয়ে আমি আপনাকে বুঝাতে চাই সে বাক্যটা কি রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন ইয়াকুদিবুল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান তারা ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে আল্লাহর দরবারে কিছু চায় না এই একটা বাক্যই যথেষ্ট যদি আপনি বুঝতে পারেন যদি আপনি অনুভব করতে পারেন যে মানুষের নিকটে চাইতে চাইতে আপনি ক্লান্ত হয়ে গেছেন তবুও পান না পেলেও একদিন পেবেন দুই দিন পাবেন কিনা সন্দেহ আছে যদি পান খোটা দিবে কিনা সন্দেহ আছে আর আল্লাহ আপনার উপর রাগ করে বসে আছেন যে আপনি আল্লাহর দরবারে কেন একদিন হাত উঠিয়ে বলেন না যে আল্লাহ আমাকে দাও আল্লাহ প্রত্যেক দিন শেষ আসমানে নেমে আসেন হালমিম মুস্তাগফির উনি কোনো কি ক্ষমা প্রার্থনাকারী আছে যে আমার নিকটে ক্ষমা প্রার্থনা করবে কোনো কি খাদ্য চাওয়ার ব্যক্তি আছে আজ শেষ রাতে নিচের আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে থাকে যে আসো চাও আমার দরবারে হাত উঠিয়ে আমাকে কিছু বলো এই জন্য রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায় সীতা আনা আলী পায়ের জুতার ফিতা হারিয়ে যায় তো এই পায়ের জুতার ফিতাও যেন সে কার কাছে চায় আল্লাহর কাছে চায় তো এটা তখনই হবে যখন আপনি আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণার গভীরতা অপরিসীমতা অনুভব করতে পারবেন তখন তখন প্রত্যেক পদে পদে আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন আর আল্লাহর দিকে যখন মানুষ ফিরে যায় সঠিকভাবে এখলাসের সাথে তখন আল্লাহ তার বান্দাকে একাই ছাড়েন না পৃথিবীতে বহু নজির আছে বহু নজির আছে কত নজির নেবেন আপনি ইব্রাহিম আলহি সালাতামের সাথে যখন সারা সফরে বের হলো সারা পৃথিবীতে দুইজন মমিন মমিনা আর কেউ নাই কাফের বাদশার পাশ দিয়ে অতিক্রম করতেছে বাদশা রাস্তা আটকে দিয়েছে দুইজন মিথ্যা বললেন যে আমি বোন আমি ভাই সে বোন সে বলল আমি বোন সে ভাই স্বামী স্ত্রী পরিচয় দিলেন না তারপরও বাদশা বন্দি করে নিয়ে গেল সারার সাথে খারাপ কাজ করার জন্য জেনাই লিপ্ত হওয়ার জন্য বাদশা এগিয়ে যাচ্ছে সারা আল্লাহর দরবারে দুই রাখা সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন বা দাঁড়াইলা সালাহ সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন আমি আমার আম্মাকেও দেখেছি যখনই তিনি কোনো বড় বিপদের মুখোমুখি হন সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যান কেননা আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ আল্লাহর কাছে কিছু চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ তো সারা আল্লাহর দরবারে সালাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলেন আল্লাহ আমি আমার এই ইজ্জত আমার পর্দা আমার চেহারা আমার শরীর সব কিছুর হেফাজত করেছি আমার স্বামীকে ছাড়া পৃথিবীর কাউকে কোনোদিন দেইনি দেখাইনি আজকে বিপদের মুহূর্তে তুমি আমার হেফাজত করো আল্লাহ তার ডাকে সাড়া দিলেন লম্বা হাদিস আছে তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে গেল তাদের ডাকো আল্লাহ সুবাহানহ তালা সাড়া দিয়েছিলেন আপনি যখন আল্লাহর রহমত আল্লাহর দয়াকে বুঝতে পারবেন এবং এই খেলাসের সাথে আল্লাহর নিকটে কিছু চাইবেন তখন আল্লাহ সুবাহানহ তালা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার আরও গুণ রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটা নামের প্রত্যেকটা নামের ব্যাখ্যা প্রত্যেকটা নামের অর্থ বলার জন্য আলাদা দাস আলাদা বক্তব্য লাগবে আমরা শুধু রহমানুর রাহিমের ব্যাখ্যা করলাম তারপরে আমরা এগিয়ে যাই যে আল্লাহ সুবাহ তালার এই নামগুলোর যে আয়ত্ত করার তৃতীয় মাধ্যম কি আয়ত্ত করার তৃতীয় মাধ্যম হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করতে হবে আপনি আল্লাহ সুবহানাহু তালার নামের উপর কীভাবে ইবাদত করবেন স্বয়ং আল্লাহ তালা তাআলা সূরা একশো আশি নাম্বার আয়াতে বলে দিয়েছেন ওলিল্লাহ হুসনা ফাদউহু বিহা আল্লাহ সুবহানাহু সবচেয়ে সুন্দর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো যখন আপনার দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকেন যখন ক্ষমার দরকার তখন ক্ষমা দিয়ে ডাকেন যখন বিপদ থেকে উদ্ধারের দরকার তখন ইয়ামগিস আগিসনি বিপদ থেকে উদ্ধার সংশ্লিষ্ট আল্লাহর যে নাম আছে সেই নাম দিয়ে আল্লাহ সুবাহ তালাকে ডাকেন আয়ত্ত করার আরও একটা মাধ্যম হচ্ছে যেটা আপনি অর্থ হৃদয়ঙ্গম করবেন সেটার সাথে সংশ্লিষ্ট যে চলতে ফিরতে সর্বদা আপনার মাথায় আল্লাহ সুবহানাহু তালার নাম এবং গুণাবলীর অর্থগুলো ঘুরতে থাকতে হবে যখন আপনি কারোর জন্য গিবত করতেছেন কারো নামে অপবাদ দিচ্ছেন কারো দুর্নাম করছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহ সামির আল্লাহ সুবহানাহু তালা এখন এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষ একসাথে যা বলছে সব কিছু তিনি শুনতে পাচ্ছেন অতএব আমি এই দুর্নাম করব না আল্লাহ আমার এটা শুনতে পাচ্ছেন আপনি যখন গোপন অন্ধকার ঘরে কোনো গুণাকে লিপ্ত হচ্ছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্নি আহাফুল্লাহ রব্বাল আলমিন আমি আল্লাহ সুলহান তালাকে ভয় করি পৃথিবীর কেউ না দেখলে তিনি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তালার নামের উপর ইবাদত করা আল্লাহর নামের অর্থ বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন আল্লাহর গুণাবলী বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু তালার নামের উপর ইবাদত করলেন ওই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরো একটি অংশ পরের অংশে আল্লাহ সুবহানাহু বলছেন আর তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে ইলহাদ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা ইলহাদের গুনাহ আল্লাহর নামের সাথে ইলহাদের গুনাহ মহা গুনাহ কিভাবে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলছেন تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا ইহুদি খ্রিস্টানের আল্লাহ সুবহানাহু সাথে এমন নামের এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই নাম সেই গুণের কথা যদি আসমান শুনে তাকাদুসামাওয়াতি না আসমান ফেটে চৌচির হয়ে যাবে ওয়াতাং শাকুল জমিন ফেটে চৌচির হয়ে যাবে ওয়াতাখিরুল জিবালু হাদ্দা এক পাহাড় এক পাহাড়ের সাথে ধাক্কা লেগে ভেঙে খান খান হয়ে যাবে যদি আসমান যদি জমিন যদি পাহাড় ইহুদি খ্রিস্টানদের ওই কথাটা শুনে নেয় যেটা তারা আল্লাহর দিকে সম্পৃক্ত করেছে সেটা কি আং দাউলির রহমান ওয়ালাদা ইহুদি খ্রিস্টানেরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে এই কথা যদি আসমান জমিন পাহাড় শুনে নেয় বুঝতে পারে তাহলে একটা আর একটার সাথে ধাক্কা লেগে ভেঙে চৌচির হয়ে যাবে কেন পরের বাক্যে আল্লাহ সুহান তালা বলছেন কুল্লু মানফিস আতি ইন্দার রহমান ইল্লা আবদা যারা আসমানে এবং জমিনে যে যেখানে আছে প্রত্যেকেই কিয়ামতের মাঠে যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় অলি হোক আউলিয়া হোক আর হে ইহুদি খ্রিস্টান তোমরা যে নবীদেরকে আল্লাহ সুবহান তার সন্তান বলে দাবি করছো সে ঈসা আলাইহি সালাতাম হোক আর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হোক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিন মানুষ ফ্রেস্তার প্রত্যেকেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান তালার দরবারে তার দাস তার গোলাম হয়ে উপস্থিত হবে তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলার নামের সাথে গুণের সাথে ইলহাদ করা যাবে না করলে আল্লাহ সুবহানাহু তাআলা রাগান্বিত হন সেই ইলহাদ কাকে বলে আল্লাহ নিজেকে যা বলেননি আপনি আল্লাহকে সেটা বললেন আল্লাহ নিজেকে কোরআন এবং হাদিসে কোথাও খোদা বলেছে খোদা বলে আল্লাহ নিজেকে কোথাও সম্বোধন করেছে করেনি যদি আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে কোথাও খোদা বলে সম্বোধন করেন যে খোদা হাফেজ তাহলে আপনি ইলহাদের গুণায় লিপ্ত হলেন আল্লাহ সুবহান তালার নাম এবং গুণ রাখার একমাত্র অধিকার কার তার এই জন্য সাহি ইবনে হিব্বানের হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিহি নাফসাক হে আল্লাহ প্রত্যেক ওই নাম দিয়ে আপনি আপনাকে ডাকতেছি যে নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন আওয়াংসাল তাহু ফি কিতাবিক যে নাম আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন আও আল্লাম তাহু আহাদাম অথবা যে নাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এর বাইরে আর কোথাও থেকে কেউ যদি কোনো নাম নিয়ে আল্লাহর দিকে নিষ্পত করে তাহলে সে এলাহাদের গুণায় লিপ্ত হবে তাকে জরুরি ভিত্তিতে তওবা করে ফিরে আসতে হবে দুই আল্লাহ সুবহান তালা তার নিজের জন্য যে নাম রেখেছেন সেই নাম অন্যের জন্য ব্যবহার করা বলে পীর আব্দুল কাদের জেলানি গাউসুল আজম গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার গুণ আল্লাহ সুবহানাহু তাকে বলেন মুগীত যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন তেমনি আলী রাজি আল্লাহ তালকে অনেকে বলে ইয়া আলী মাদাদ ইয়া আলী সাহায্য করো এই জাতীয় যে নাম যে নামগুলোর অর্থ আল্লাহ সুবাহানহ তালার গুণের সাথে সম্পৃক্ত সেগুলো পৃথিবীর অন্য কারোর জন্য ব্যবহার করা হচ্ছে এলহাদের গুণায় লিপ্ত হওয়া দিন আল্লাহ সুহান তার নিজের জন্য কোরআন এবং হাদিসে যেখানে যা বলেছেন সেটাকে হুবু হু সেইভাবে মেনে নেওয়া একদল মানুষ আছে আল্লাহ নিজের জন্য যা বলেছেন সেটা মানতে চায় না আবার নিজে থেকে জোর করে আল্লাহর জন্য কিছু ব্যবহার করে আল্লাহ নিজের জন্য বলেছেন যে তার হাত আছে এদেশে একদল মানুষ আছে যারা মানতে চায় না যে আল্লাহর হাত আছে আবার আল্লাহ নিজেকে খোদা বলেননি অথচ জোর করে আল্লাহকে খোদা বলতে চায় তাহলে আল্লাহ নিজের জন্য যেটা বলেছেন কোরআন এবং হাদিসে সেটা মানতে চায় না আবার আল্লাহ যেটা বলেননি সেটা জোর করে আল্লাহর উপর চাপিয়ে দিতে চায় এটা হচ্ছে আল্লাহর সাথে অত্যাচার আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে হাত আল্লাহ কোরআন এবং সহি হাদিসে যেখানে যেভাবে নিজেকে যে গুণ দিয়ে সম্বোধন করেছেন সেটা আপনাকে মানতে হবে এই জন্য আবু হানিফা রাহেমাহুল্লাহ ফেকুল আকবরের মধ্যে বলছেন ওলাহু ইয়াদুন আল্লাহ সুবহানাহু তাআলার হাত রয়েছে মান ক্বালা আন্না ইয়াদাহু কুওয়া কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি অর্থ বিকৃত করে যে হাত মানে কি আল্লাহর শক্তি আল্লাহ শেষ আসমানে নেমে আসেন মানে কি আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো হচ্ছে অর্থ বিকৃত করা এই জাতীয় অর্থ যারা বিকৃতি করে তারা আল্লাহর গুণাবলীকে বাতিল বলে সাব্যস্ত করে ঠিক তেমনি আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহান তালা সে সমুন্নত আর রহমান পবিত্র কোরআনের সাত জায়গায় আল্লাহ সুবহান তালা নিজেকে বলেছেন যে তিনি আরো সে সমুন্নত তো কেউ যদি এটাকে অস্বীকার করে বলে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান তাহলে সে ফেরাউনের আকিদায় বিশ্বাসী ফেরাউন হামানকে বলেছিল ইয়া হামান সারহান কাই আত্তালে হে মোসা এ হামান তুমি একটা বিল্ডিং বানাও একশো তালা হাজার তালা উঁচু বিল্ডিং বানাও যে বিল্ডিংয়ের উপরে উঠে আমি দেখতে পাবো মুসা রাত দিন বলে যে তার আল্লাহ নাকি উপরে আছে আসমানে আছে আমি বিল্ডিংয়ের উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় আছে তো ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে অতএব যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এরা ফেরাউনের আকিদায় বিশ্বাসী হিন্দু আকিদায় বিশ্বাসী আল্লাহ সুবাহানহ তালা সর্বত্র বিরাজমান নন তিনি আরও সে সমুন্নত কিন্তু তিনি সারা পৃথিবীর সব কিছু দেখতে পান সারা পৃথিবীর সব কিছু শুনতে পান এবং সারা পৃথিবীর ধুলিকণা বালিকণার জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে সুরা নামের অনুষাট নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন ওয়ালা হাব্বাতিন ফিদুল ওয়ালা রথবিউ ওয়ালা ইয়াবিসিন ফি কিতাবিন মুবিন পৃথিবীর প্রকাশ্যে এবং অন্ধকারে সাগরের গর্ভে জমিনের গর্ভে প্রত্যেক বালিকণা ধুলিকণা পাথরকণা সকল কিছুর জ্ঞান আল্লাহ ও তালার নিকটে রয়েছে তিনি আরও সে সমুন্নত কিন্তু সব কিছুই তার নখদর্পণে সব কিছুই তার অধীনস্থ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান নাম এবং গুণাবলী এই সংক্ষিপ্ত আলোচনা যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাকে এটাই অনুরোধ করব যে আল্লাহ সুবহান তালার নাম এবং গুণাবলী যদি আমরা বুঝতে পারি তাহলে তাও সেইদের বাস্তবতা আমাদের জীবনে আসবে তাও সেইদের বাস্তবতা কি লা ইলাহা শুরু না দিয়ে লা দিয়ে শুরু শুধু যদি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ কোনো সমস্যা ছিল না এটাও হতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্নাল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু যদি বলতেন তাও চলতো কিন্তু কেন চলবে না প্রকৃত তাও আসবে না প্রকৃত তাও বাস্তবায়ন সম্ভব নয় কিভাবে এর মধ্যে যখন আমি বলবো যে আল্লাহ ইলাহ তখন আরও দশটা পনেরো জনের ইলাহ হওয়ার সুযোগ আছে আরও দশ পনেরো জনের ভয় অন্তরে জাগা পাওয়ার সম্ভাবনা আছে সেটা মানুষের ভয় হোক জিনের ভয় হোক কবরে শুয়ে থাকা সেই পীরের ভয় হোক বাস্তবে দুনিয়ার কোনো পীরের ভয় হোক তাবিজ কবরের সাহায্য প্রার্থনা করা হোক অন্তরের যাবতীয় দুর্বলতা অন্তরের যাবতীয় সংকীর্ণতা যেখানে আপনি নিজেকে দুর্বল মনে করেন পীরের কাছে দুর্বল মনে করেন তাবিজের কাছে দুর্বল মনে করেন মাজারের কাছে দুর্বল মনে করেন মানুষকে দেখে ভয় পান তখনও বুঝতে হবে আপনার অন্তরে তাও অভাব আছে আপনার অন্তরে পূর্ণ সেই দেখানো জায়গা পায়নি এই জন্য আপনি মানুষকে দেখে ভয় পান এই জন্য আপনি জিন শয়তানকে দেখে ভয় পান কেননা আপনার অন্তরে এখনও পূর্ণ সেই জায়গা পায়নি পূর্ণতাও তাওহিদ কখন জায়গা পাবে শুরু না দিয়ে লা ইলাহা নাই কোনো ইলাহ কে ইলা সেটা করে আগে যত মাহুদ আছে যত মূর্তি আছে যত কিছুর ভয় আছে পীর হোক মাজার হোক দরগা হোক যা কিছু আছে তাবিজ হোক কবজ হোক সব কিছুকে আগে পা দিয়ে পিষে দাও আগে হৃদয়টাকে খালি করো কিচ্ছু নাই এই হৃদয়ে একমাত্র কি ইল্লাল্লাহ আল্লাহ সুবহান তলাই হচ্ছে একমাত্র মাহবুদ এটা হচ্ছে তাওহিদের বাস্তবতা তাওহিদের প্রকৃত অর্থ যখন আপনি এইভাবে আল্লাহ সুবাহানতালাকে বিশ্বাস করতে পারবেন তখন আপনি আজাদ স্বাধীন হয়ে যাবেন কিভাবে স্বাধীন হবেন দুনিয়ার কাউকে আপনি ভয় পাবেন না মানুষ মানুষের গোলামি করে জীবন পার করে গণতন্ত্র মানুষের গোলামি করার জিন্দিগি রাজতন্ত্র বলেন মানুষের গোলামি করার জিন্দিগি যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে সব কিছু আপনাকে মানুষের গোলাম বানিয়ে রাখবে যতই বলেন গণতন্ত্র জনগণ কিন্তু আপনি তাদেরই গোলাম যাদেরকে আপনি পাঠিয়েছেন নামে মাত্র তাদের গোলাম একমাত্র তাও আপনাকে আজাদ করতে পারে আপনি পৃথিবীর কোন মানুষের গোলাম নন কোন পীরের গোলাম নন কোন দরদার গোলাম নন পৃথিবীর কাউকে আপনি ভয় পান না কাউকে পরোয়া করেন না একমাত্র কাকে ছাড়া আল্লাহ সুবহান তালাকে ছাড়া এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতার স্বাদ আপনি তখন পাবেন যখন তাও সেই বুঝতে পারবেন আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী বুঝতে পারবেন আমরা হয়তো আপনাদেরকে বুঝাতে ব্যর্থ এই বলে আজকে সংক্ষিপ্ত বা এখানে শেষ করছি আল্লাহ সুবহান তালা আমাদেরকে আল্লাহ ও তালা তালার নাম এবং গুণাবলী বুঝার অনুভব করার হৃদয়ঙ্গম করার এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ মামিন